মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد باب المساقات والإجارة আলিবিন ওমর রাজি আল্লাহ তালহুমা আন্না রাসুল আল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আমাল আহলা খাইবার বিশাতরিম মা ইয়াখরুজু মিনহা মিন সামারিন আউজার ইন মুত্তফাকুন আলাই সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শক হাদিস আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি ব্যবসা বাণিজ্য ও বিভিন্ন ধরনের যে আমাদের আপোষের মধ্যে লেনদেন হয়ে থাকে মামালাত হয়ে থাকে এর পনেরো নাম্বার অধ্যায় বাবুল মুসাকাত ওয়াল ইজারা মুসাকাত পানি দেওয়া এখানে জমি বর্গা নেওয়ার বিষয় জমিন বর্গা নেওয়ার ব্যাপারটা শরীয়তে তার বিধান কি এবং ওয়াল ইজারা ভাড়া দেওয়া কেউ যদি কাউরি জমিন আর একজন চাষাবাদ করবে এর বিনিময়ে কি তার নিয়ম শর্ত রয়েছে কেউ ভাড়া দিলে ভাড়া দেওয়া জিনিস থেকে কিভাবে সে কি উপকৃত হবে এর শর্ত কি রয়েছে বা জায়েজ কিনা এ ব্যাপারে আমাদের এই অধ্যায়ে আলোচনা হবে আবদুল্লাহ ওমার থেকে বর্ণিত রাজি আল্লাহ তাল আনহুমা রাসুল্লাহ সাল্লাম আমালা আহলা খাইবার খাইবারের যারা ইহুদি ছিল আল্লাহ নবী যখন খাইবার বিজয় করলেন ইহুদিরা প্রস্তাব দিল হে মোহাম্মদ আমাদেরকে এই জমিনগুলি আবাদ করার এই বাগানগুলি আবাদ করার অনুমতি দেন আমরা এটা আবাদ করে অর্ধেক আপনি অর্ধেক আমরা এভাবে ভাগ করে নেব বর্গায় এটাকে আবাদ করব। আধি আমরা করব। আল্লাহর নবী সেটা রাজি হলেন ওই কথায় এখানে আবদুল্লাহ বলেন যে আল্লাহর নবী আলিসাল্লাম খয়বারবাসী অর্থাৎ ইহুদিদেরকে অর্ধেকের উপরে মানে অর্ধেক পাবেন রাসুল্লাহ সাল্লাম আর অর্ধেক পাবে যারা চাষাবাদ করবে অর্ধেক পাবে মালিক অর্ধেক পাবে যারা কৃষক মায়াখরুজ মিনহা মিন সামারিন আউজার ফলের ক্ষেত্রে হোক বাগানের অথবা জমিনের ক্ষেত্রে সেটা ক্ষেত হোক ফসল হোক যাই হবে অর্ধেক অর্ধেক তার এই যে রাসুল্লাহ সাল্লাম এটা করেছিলেন এটা আজও আমরা করতে পারবো তবে নিষেধ রয়েছে যে কোনো দিক নির্দিষ্ট করে দেওয়া ফসল যা হবে ফল যা হবে যে চাষাবাদ করবে পানি দেবে এর দেখাশোনা করবে সে অর্ধেক আর যে এর মালিক সে অর্ধেক এভাবে সমস্ত কাটা মারার পরে অর্ধেক অর্ধেক বা যেটাতে তারা সম্মতি দুইজনে হবে সেটাই জায়েজ রয়েছে তবে নির্দিষ্ট করে দেওয়া এই দিক আমার এই দিক তোমার তাহলে দেখা যাবে একদিক হবে আর একদিক নষ্ট হবে একজন লাভবান হবে আরেকজন ক্ষতি হবে এই ধরনের সিস্টেম জাহিলাতের যুগে ছিল যে ক্যানেলের পাশ দিয়ে বা নদীর পাশ দিয়ে যেখানে পানির সরবরাহ বেশি হয় বা যে গাছগুলি ভালো সেগুলি মালিক নেবে যেগুলি খারাপ সেগুলি কৃষক নেবে এইভাবে আল্লাহর নবী আলিসাল্লাম সেটাকে নিষেধ করে দিয়েছিলেন তবে সম্পূর্ণ ফল থেকে ক্ষেত থেকে ফসল থেকে দুইজনে হাফ হাফ ভাগ বা যেভাবে তারা ইত্তেফাক হবে সেটা জায়েজ এ বোখারি ও মুসলিম বর্ণনা করেছেন অফিরি ও আয়াতিল্লাহমা বোখারি মুসলিমের অন্য রায়তে রয়েছে যেটা আর আমরা বলেছি যে আমরা এর এর খরচ আদি আমরা দিব এটা আমরা দেখাশোনা করব। এটা আপনি স্বীকার করেন এর ফলে আমরা পাবো হাফ আপনি পাবেন হাফ আল্লাহ নবী এটাকে মেনে নিলেন বললেন যতদিন আমরা চাইব ততদিন তোমাদের এইটা আমরা স্বীকার করে নিলাম আমরা মেনে নিলাম এর উপরে এই সত্যের উপরে তোমরা করতে থাকবে তারাও এটা মেনে নিল হাত্তা আজলাহ ওমার ওমার রাজাল্লাহ যুগে এই ইহুদিদেরকে খাইবার থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার করে দেওয়া হয় শর্তে তাই ছিল যতদিন রাখতে চাইব আমরা রাখবো বলে মুসলিমের আন্না রাসুল আল্লাহ সাল্লামা দাফা ইলা ইহুদ খাইবারা নাকলা খাইবার ওয়ারদাহা আলা আইয়াতামিলুহা মিন আমওয়ালিহিম ওয়ালাহুম শাত্রু সামরিহা মুসলিমের বর্ণনা আছে যে আল্লাহর নবী আলিসাল্লাম খৈবারের ইহুদিদেরকে খৈবারের যে জমিন এবং তার যে গাছপালা বা এর খেজুরের গাছ আবাদ করার জন্য এর মধ্যে তারা কাজ করবে তাদের সম্পদ দ্বারা এর খরচারি চালাবে আর তাদের জন্য অর্ধেক ফল থাকবে তাহলে এর দ্বারা বর্গা করা জমি বা আধিতে চাষ করা এটা আমাদের জন্য সাব্যস্ত হয়ে গেল রাসুল্লাহ সাল্লাম খাইবার ইহুদিদার সাথে এই ধরনের তিনি আচরণ করেছিলেন বা এই ধরনের পদ্ধতি অবলম্বন করেছিলেন আজও এই ধরনের পদ্ধতি আছে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এখানে যে আবাদ করবে সে খরচা দিয়ে দিবে আর যে মালিক সে অর্ধেক আর সে অর্ধেক এমন যদি হয় যে না যে আধি করবে সে যদি শর্ত করে যে না খরচ যা হবে ধান আবাদ করতে বা গাছের ফলে পানি বা সেচ দিতে বা এর দেখাশোনা করতে যা কিছু খরচ আদি হবে এই খরচ আদি অর্ধেক মালিক দিবে আর অর্ধেক আধিদার যে আধি করবে সে দিবে এটার উপরও যদি দুইজন ইত্তেফাক হয়ে যায় তাহলে সেটাই মানতে হবে আজ বিশেষ করে যখন বড় লোকের জায়গা জমি আছে গরিবের নাই তখন বড় লোকের সে চাষাবাদ করবে আর আবাদ করতে গিয়ে নিজের পুঁজি পট্টা সব ওইখানে লাগিয়ে দেবে পরে দেখা যাবে আবাদে গিয়ে হয়তো কোনো সমস্যা হলে ক্ষতিগ্রস্ত হবে এবং গরিব মানুষের কাছে টাকা পয়সাও থাকে না এক্ষেত্রে বড়লোকদের গরিবদেরকে সহযোগিতা করাও একটা মানবীয় দায়িত্ব মনে রাখতে হবে কাজেই এ বিষয়ে যেভাবে ইত্তেফাক হবে দুইজনে জমির মালিক বাগানের মালিক আর যিনি এখানে কাজ করবেন যিনি বর্গা বা আদি নেবেন সেটাই প্রযোজ্য হবে এখানে কোনো সমস্যা যেন না থাকে এই ধরনের আগেই সব চুক্তি করে নিতে হবে ওয়ান হানজালা ইবনে কাইস قال سألت رافع بن خديج رضي الله تعالى عنه عن إكراء الأرض بالذهب والفضة فقال لا بأس به রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু আনহু আমি জিজ্ঞেস করলাম জমি বর্গা দেওয়ার ব্যাপারে স্বর্ণ এবং ফিজা উপাধি বর্গা দেওয়া যাবে কিনা বা এটাকে ভাড়া দেওয়া যাবে কিনা করালা বা সাবি বলে এটা কোনো সমস্যা নেই আল্লাহর নবী আলিসাল্লার যুগে মানুষ যেখান দিয়ে পানি প্রবাহিত হতো বা ক্যানালের পাশ দিয়ে বা আকবালিল জাদাওয়েল যেখান দিয়ে নদীর পানি আসতো ছোট ছোট নদীর এই ধরনের খ্যাতখামারকে তারা নির্দিষ্ট করিত যেটার দিকে পানি সরবরাহ বেশি ওইটা মারেক নিত যেটা কম সেটা নিত যে বর্গা নিত এই ধরনের বর্গা সিস্টেম এইভাবে ভাগ করে নিত ভালো দিকটা মালিক নিত খারাপ দিকটা যে চাষাবাদ করবে যার ফলে কোনো বছর এটা ভালো হতো এটা হতো ওইটা নষ্ট হতো কুসুম এটা নষ্ট হতো ওটা ভালো হতো এর ফলে ক্ষতিগ্রস্ত হতো তাই নিষেধ করে দেওয়া হয়েছিল ফাম্মা সেই উম্মা আলুম যেটার অবস্থা জানা যায় এবং এর জিম্মাদারি জামানত থাকে ফলাবা সবই সেটা নিষেধ নেই মোট কথা যেটাকে আগের আমরা জানতে পেরেছি যদি ক্ষতিগ্রস্ত কাউকে করার কোনো ব্যবস্থা না থাকে বরং উভয়ে তাদের যার যার হক ঠিকমতো পেয়ে যায় কোনো নির্দিষ্ট এরিয়া বা এলাকা বা গাছ না হয় সমস্ত থেকে দুইজনে বন্টন করে নেবে মালিক এবং যে কর্মচারী বা কাজ করবে তাহলে সেটা জায়জ রয়েছে কোনো সমস্যা নাই এটা ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন উজমিলা আনকেরা ইলাল মধ্যে বোখারি মুসলিমের যে হাদিসে এই বর্গা দেওয়া নিষেধ করা হয়েছে তার এখানে ব্যাখ্যাও এসেছে যে নিষেধ হলো যে নির্দিষ্ট অংশ করে দেওয়া এটা আমার এটা তোমার এইভাবে চলবে না তবে অনির্দিষ্ট করে দিলে সমস্ত খ্যাতের ফসল বা বাগানের ফল থেকে ভাগ হলে কোনো সমস্যা হবে না সেটা যা রয়েছে আন রাসুল আল্লাহ আনিল মুজারা ও আমারা বিল মুসলিম থেকে বর্ণিত তিনি বলেন যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিষেধ করে দিয়েছেন মোজারা অর্থাৎ একজনের শ্রম আর একজনের জমি এই ধরনের মুজারা যেটাকে আমরা বলি বর্গা দেওয়া নিষেধ করে দিয়েছেন ও আমার আবিল যারা আর ভাড়া আল্লাহ নবী নির্দেশ করেছেন এহারিস ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিবিন আব্বাস নদী আল্লাহ আনহুমা আন্নাহ কাল ইহতাজামা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা ওয়াতাল্লাদি হাজামাহু আজরাহু রাহুল বুখারি আবদুল্লাবিন আব্বাস রাজি আল্লাহ আনু থেকে পর্ণিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম একটা জামা সিঙ্গা লাগালেন মরা রক্ত শরীরে থাকলে শরীরের জন্য কষ্টকর এবং সিঙ্গা অত্যন্ত উপকারী একটা চিকিৎসা শরীর সম্মত যারা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 পূর্বে সাবেত ইবনে জাহাকের হাদিস বর্ণনা করছিলাম জাল্লার নবী আলিসালাম মোজারা অর্থাৎ আধিতে বা বর্গাতে জমিন চাষ করা নিষেধ করেছেন আর সেই নিষেধাজ্ঞাটা হলো যেটা জাহিলিয়াতের যুগে হতো যে ভালো দিকটা মালিক নিত দেখা যেত ক্ষতিগ্রস্ত একবার কৃষক আর একবার ক্ষতিগ্রস্ত হতো মালিক এই হাদিসের দ্বারা আমরা যেটা বুঝতে পেরেছি যে জাহিলিয়াতের যুগের যে বর্গা ছিল সেটা নিষেধ আর সম্মত বর্গার সিস্টেমটা আমরা পূর্বে ভালো করে আপনাদের কাছে আমরা সুস্পষ্টভাবে প্রকাশ করতে পেরেছি ইনশাআল্লাহ এই ইমাম মুসলিম বর্ণনা করেছেন ওয়ানিবিন আব্বাস নদী আল্লাহ তালহুমা আন্না কাল ইহতাজামা রাসুল্লাহ সাল্লা সাল্লামা ওয়াতাল্লাদি হাজামাহু আজরাহু ওয়ালাউ কান হারামান লাম ইউতি রাহুল বুখারি আব্দুল আবিন আব্বাস রাজি আল্লাহ তালু থেকে পণ্ডিত তিনি বলেন আল্লাহ নবী আলিসালাম এহতাজামা সিঙ্গা লাগানেন মরা রক্ত শরীরে থাকলে শরীরের জন্য কষ্টকর এবং সিঙ্গা অত্যন্ত উপকারী একটা চিকিৎসা শরীর সম্মত যারা এই ব্যাপারে অভিজ্ঞ তাদের কাছ থেকে জেনে নিয়ে তাদের কাছ থেকে ধরনের সিঙ্গা লাগানো মাসের কোন তারিখে লাগা যায় কোন সময় লাগা যায় না কিভাবে এর নিয়ম কি কিভাবে কাটতে হয় যারা এই ব্যাপারে অভিজ্ঞ সিঙ্গা লাগানো তাদের কাছ থেকে সিঙ্গা লাগানো যায় ও আতা আল্লা হাজাম আজরা আল্লাহ নবী আলিসালাম যে ব্যক্তি আল্লাহর নবীর সিঙ্গা লাগিয়ে দিল তাকে তার পারিশ্রমিকও দান করলেন ওলাউ কান হারাম আল্লামে ওতে যদি এটা হারাম হতো তাহলে আল্লাহ নবী কখনোই তাকে তার পারিশ্রমিক দিতেন না বোঝা গেল যে এই কাজ যদি কেউ করে সিঙ্গা লাগায় মানুষের রক্ত টেনে আগের যুগে ছিল শিং দিয়ে টেনে বের করত। এখন মেশিন দিয়ে বাইর করা যায় এই কাজ যদি কেউ করে তাহলে কাজটি জায়েজ এবং তার পারিশ্রমিক দিতেও হবে এবং সেটাও তার গ্রহণ করা যায় এটা বোখারি শরীফের সহিহাদিস দ্বারা প্রমাণিত ওয়ান রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كسب الحجام خبيث رواه মুসলিম রাফি ইবনে খাদিজ থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাজ্জাম যে সিঙ্গা লাগিয়ে উপার্জন করে এটা একটা নিম্নমানের কাজ খাবিজ বলতে এখানে নিম্নমানের মানে রাদি কারণ মুখের মধ্যে রক্ত টেনে মনের রক্ত বের করা এইভাবে একটা নিজেকে অপমানিত করা ছোট মানের কাজ তবে হালাল সে এর বিনিময়ে যদি কোনো পারিশ্রমিক গ্রহণ করে যেটা আল্লাহ নবী নিজেই দিয়েছেন সেটা যায় তবে আল্লাহ নবী এই কাজটি করার ব্যাপারে নিরুৎসাহিত করেছেন উৎসাহিত করেন নাই কারণ এই কাজটা একটা নিম্নমানের কাজ একজন মুসলিম হয়ে একজন মমিন মুসলমান হয়ে যার সম্মান ইজ্জত অনেক বড় সে ব্যক্তি এই ধরনের একটা নিম্নমানের কাজ না করাই উচিত এটা আল্লাহ নবী বলতে চেয়েছেন এর মানে হারাম পর্যায়ে না তবে নিম্নমানের কাজ একটা অসম্মানজনক কাজ কাজে এটা যদি কোনো অমুসলিম করে ধর্মীরা করে সেটা ক্ষেত্রে তাদের থেকে করে নেওয়া উচিত হবে হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাই বর্ণনা করেছেন তাহলে আমরা বুঝবো দুই হাদিসের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই প্রথম হাদিস আল্লাহ নবী দিয়েছেন মানে জায়েজ সিঙ্গা লাগার বিনিময়ে পয়সা নাও বৈধ তবে না করাই উত্তম ওয়ান আবি হুরাত রাজি আল্লাহ তালা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل ثلاثة أنا خصمهم يوم القيامة رجل آتى بي ثم غدر ورجل باع حرا فأكل ثمنه ورجل استأجر أجيرا فاستوفى منه ওয়ালাম ইউতিহি আউজরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন হালসে কুলসি সালাহাতুল আনা খাসমুল কেয়ামা আল্লাহ রব্বুল আলমিন হালসে কুলসি বলেন কেয়ামতের দিন তিনজনের বাদী হয়ে আমি আল্লাহ দাঁড়াবো আল্লাহ তিনটি মানুষের ক্ষেত্রে মহান রব্বুল আলমিন স্বয়ং নিজে বাদী হয়ে দাঁড়াবেন রাজুলুন আতা বি সুম্মা ওই ব্যক্তি যে আমার নামে দিল এরপরে সে গাদ্দারি করলো সে খেয়ানত করলো তাহলে এটা বিরাট অন্যায় যার ফলে ওই গাদ্দারি ব্যক্তির বিরুদ্ধে নালিশ নিয়ে দাঁড়াবেন স্বয়ং মোহাম্মবুল আলমিন বাদী হয়ে করাজুলুন বা হুররান ফাকালা ওই ব্যক্তি দুই নম্বরে যে একজন স্বাধীন মানুষকে ধরে বিক্রি করে দিয়ে তার অর্থ টাকা পয়সা নিজে খেলো বা নিজের কাজে লাগালো শুধু খেলে যেহেতু মানুষ অর্থের মূল ব্যাপারটা হলো খাওয়া দাওয়া খাওয়া ছাড়া অন্য কাজেও যদি লাগায় তবু এই অন্তর্ভুক্ত আসবে আল্লাহ রব্বুল আলমিন কোনো স্বাধীন ব্যক্তিকে বিক্রি করে তার অর্থ উপার্জন নিজের কাজে লাগালো ওই ব্যক্তির বিরুদ্ধে মহানব্বুল আলমিন বাদী হয়ে দাঁড়াবেন কেমতের মাঠে ওরাজুল ইস্তা আজারা আজিরান আর ওই ব্যক্তির তিন নাম্বার যে কোনো আজির কোনো লেবারকে সে কাজে লাগালো ফাস্তাউফা আমিন হো তার থেকে যা নেওয়ার তা সে নিয়ে নিল অর্থাৎ তার যে কাজ সে কাজ আদায় করে নিল এবং তার যে পারিশ্রমিক তার যে বেতন বা তার যে সারাদিন কাজ করে তা পাবে বা মাস ধরে বা বছর ধরে তার পারিশ্রমিক তাকে দিল না আজ পৃথিবীতে এই ধরনের কাজ বহুত হচ্ছে যারা গাদ্দারি করছে এর অনেক সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন যারা কোনো স্বাধীন মানুষকে বিক্রি করে দিয়ে তার অর্থ ভক্ষণ করছে আজ সেই যুগের দাসদাসী না থাকলেও আজ বিভিন্ন এজেন্সি মানুষকে বিদেশে পাঠার নাম দিয়ে অন্যদের গোলাম বানিয়ে দিচ্ছে আর নিজেদের ফায়দা লুটতেছে ভিসা ব্যবসায়ীরা সাবধান হয়ে যাওয়া উচিত এই ধরনের যদি কেউ জানে কোনো কোম্পানিতে বা কোনো দেশে বা কোথাও এই মানুষটিকে নিয়ে গিয়ে হাস্তনস্ত করা হবে তাকে গোলাম পর্যায়ে বানিয়ে দেওয়া হবে স্বাধীনতা ক্ষুণ্ণ করা হবে তারপরও যারা এটা করে এ হাদিসের অন্তর্ভুক্ত তারা হতে পারে তাছাড়া আজ সারা পৃথিবীতে বড় বড় কোম্পানিতে দেখা যায় যে লেবার খাটিয়ে লেবারের যে পারিশ্রমিক তার যে বিনিময় সেটা তারা দান না করে ফাঁকি ঝুঁকি দিয়ে এটা ওটা করে তাদেরকে কষ্ট দেয় পরিবারকে কষ্ট দেয় এদের বিরুদ্ধে স্বয়ং কেয়ামতের মাঠে মহান রব্বুল আলামিন দাঁড়াবেন তাদের খাসম তাদের বাদী হয়ে সেই দিন তারা কোথায় যাবে এই আমরা বলবো যারা লেবার খাটিয়ে তাদের পরিশ্রমের বিনিময় তাদের পরিশ্রমের যে পারিশ্রমিক দান করে না সময় মতো করে না আজটা কাল তিন মাস নয় মাস দশ মাস পরে দেয় আর নিজেরা ঠিকই টাকা উঠিয়ে নেয় এই ধরনের জালেমদেরকে এই জুলুম থেকে বিরত রাখার জন্যে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এর প্রতিবাদ এর নিয়ন্ত্রণের জন্যে নিয়ম আমাদের বাধা দরকার এবং শক্ত হাতে এই ধরনের জালেমদেরকে প্রতিহত করা প্রয়োজন এজন্যে কোনো ব্যক্তি হোক আর কোনো সমাজ হোক রাষ্ট্র হোক কোম্পানি যে কেউ কোনো কর্মচারীকে খাটিয়ে তার থেকে যা নেওয়ার বরং তার চেয়ে বেশি আজ জুলুম করে নেওয়া হয় আট ঘন্টার জায়গায় দশ ঘন্টা বারো ঘন্টা খাটানো হয় আবার ওভার টাইমের নামে তাদেরকে ঠকানো হয় এই ধরনের অন্যায়ের প্রতিরোধ করা আমাদের পবিত্র দায়িত্ব সবারই কাজে কোনো মুসলিম হয়ে কোনো মমিন ব্যক্তি হয়ে অন্য কোনো ভাইয়ের কোনো পরিশ্রমকে বিনিময় না দিয়ে তাকে জুলুম করা এটা বড় অন্যায় এবং বিচার এ থেকে আমাদের সাবধান হওয়া জরুরি আল্লাহ আমাদেরকে জালেমদেরকে বাধা দেওয়ার শক্তি দান করেন এবং যারা জুলুমের শিকার হচ্ছে তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদেরকে আল্লাহ তৌফিক দান করেন আমিন ওয়ানিবিন আব্বাস রাজি আল্লাহ তালুমান্না রাসুল আল্লাহ সাল্লাম কাল ইন্না হাক্কামা আখাজতু আলাইহি আজরান কিতাবুল্লাহ আখরাজাহুল বুখারি আব্দুল আব্বাস থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইন্না হাক্কামা খাজ আলী আজরান যেই কাজ করে পারিশ্রমিক নেওয়া বেশি হক রাখে সেটা হলো কিতাবুল্লাহ আল্লাহর কিতাব আল্লাহর কিতাব শিখিয়ে অর্থাৎ কোরআনের শিক্ষা শিখিয়ে সেখান থেকে টাকা পয়সা উপার্জন করা যায় আছে কিনা এই ধরনের দুইটি মত পাওয়া যায় তবে কিতাবুল্লাহ দিয়ে চিকিৎসা করে কেউ যদি কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তাবিজ না কোরআনের তাবিজ বানানো সম্পূর্ণভাবে নিষিদ্ধ কাজেই কোরআন তাবিজ বানিয়ে উপার্জন করা এটা নিঃসন্দেহে অন্যায় কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে কোনো বিনিময় নেওয়া যায় যেটা বোখানি শরীফের হাদিসে আবু সৈদ কদরি রাজি আল্লাহ তালার হাদিসে এসেছে যে কোনো এক জায়গাতে কোনো এক গ্রামের বা এলাকার সর্দারের তারা চিকিৎসা করেছিলেন সুরা ফাতেহা দিয়ে বিচ্ছু কাটার ফলে এবং সেখান থেকে ছাগলের একটা পাল পেয়েছিলেন আল্লাহ নবী সেটাকে জায়েজ স্বীকৃতি করে দিয়েছিলেন কাজে চিকিৎসা করে কোরআন দিয়ে ঝাড়ফুঁক করে তবে তাবিজ দিয়ে না বিনিময় নেওয়া জায়েজ সবাই একমত তবে কোরআন পড়িয়ে কোরআন শিখিয়ে নেওয়া জায়েজ আছে কিনা দুই ধরনের মত পাওয়া যায় তবে এখানে আমরা বলবো যদি কেউ কোরআন শিক্ষা কোনো বিনিময় ছাড়া শর্ত নিজের উপরে করে নাই যে আমি এর দ্বারা কোনো বিনিময় নিব না ফিরি আমি এই কোরআনের শিক্ষা দিব সেক্ষেত্রে তার জন্য নেওয়া জায়েজ নেই তবে যে শর্ত না করে থাকে অথবা নিব শর্ত করে থাকে তাহলে তার ক্ষেত্রে জায়েজ এটাই হলো সঠিক মত আমরা এ বিষয়টি ভালো করে ধ্যান করে বোঝার চেষ্টা করব। তবে কোরআন খানি করে কোরআন খতম দিয়ে বা কোরআনের তাবেজ দিয়ে জায়েজ নেই আর যারা শর্ত করবে কিছু নিব না তাদের জন্য জায়েজ নেই আর চিকিৎসা দিয়ে তো জায়েজ রয়েছে যেটা আমরা ইতিপূর্বে আলোচনা আপনার কাছে করে এসেছি হাদিস ইমাম বুখারির হাদিস এরপরে হাদিস ওয়ানিবিন উমর রাজি আল্লাহ তালা আনহুমা কাল কাল রাসুল্লাহ সাল্লামা আতুল আজিরা আজরাহ কাবুল আই ইয়াজিফা আরাকা রাহ ইবনু মাজা আল্লাহ নবী আলিসালাম থেকে আবদুল্লাহ ইবিন বর্ণনা করেন বলেন আল্লাহর নবী আলিসালাম বলেছেন আতুল আজির আজরা যে কর্মচারী কর্মচারীর পারিশ্রমিক কর্মচারীকে দিয়ে লেবারকে দিয়ে আপনি কাজ করিয়েছেন তাকে তার বিনিময়ে তার অর্থ তাকে দিয়ে দাও কাবলা আর আকা তার গায়ের ঘাম শুকানের আগে তার কপালের ঘাম শুকার আগে ঘর্ম শুকার আগে তার পসিনায় তার শরীরে যে কাজ করতে গিয়ে পরিশ্রম করতে গিয়ে ঘাম হয়েছে এই ঘাম শুকিয়ে দেওয়ার আগেই তার অর্থ তাকে বুঝিয়ে দাও আজ ছিনিমিনি করা লেবারদের হক নষ্ট করা এটা আজ প্রতারণা আজ এমন ব্যাপকভাবে বেড়ে গেছে যেটা আর বলার কোনো অবকাশ নেই এক্ষেত্রে মহানবী মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের যে আদেশ যে কর্মচারীর লেবারের গায়ের ঘাম শুকানোর আগে তার সেই পাওনা তাকে বুঝিয়ে দাও অর্থাৎ দেরি করো না যথাসময়ে তার তাকে দিয়ে দাও গরিব মানুষ অর্থ না হলে হ্যান্ডটু মাউথ দৈনিক খাতে দৈনিক খরচ করে একদিন না দিলে তাদের সমস্যা হয়ে যায় এজন্য বন্ধুরা আমরা এই ব্যাপারে খেয়াল রাখবো গরিবকে ঠকাবের চেষ্টা করব না তাদের পারিশ্রমিক যথাসময়ে আমরা দান করব আমরা এখানে এই পর্ব শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বারকাত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা মানবতার জন্য করুণা স্বরূপ চরিত্র দিয়ে তিনি হলেন সবচেয়ে মহৎ এবং মহান চরিত্রের অধিকারী জান্নাত যাওয়ার রাস্তা দিয়ে তোমরা সবাই মিলে ইমান আনো আল্লাহর প্রতি তার রসুলের প্রতি শাহ রসুল সৃষ্টির রসুল কেন মহান আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত বিশ্বের জন্যে রহমত বানিয়ে পাঠালেন শান্তির দূত কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় বা পুনঃ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা ধর্মতত্ত্বের কোষ্টি পাথর সুরা ইখলাস হলো ধর্মতত্ত্বের কোষ্টি পাথর ধর্মতত্ত্ব মানে হলো ঈশ্বর সম্পর্কে জানা সুরা ইখলাস হলো লিটমাস টেস্ট ঈশ্বরকে জানার জন্য এটি পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা আয়াত নম্বর এক থেকে চার কল্লাহু আহাদ বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ হুসামাদ আল্লাহ চিরস্থায়ী এবং কারো মুখাপেক্ষী নন লামে আলেদ ওয়ালাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেননি কখনো জন্ম নেননি ওয়ালাম ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ এবং তার সমতুল্য আর কোনো কিছুই নাই সহি বুখারিতে উল্লেখ করা আছে ছয় নম্বর খণ্ডে কিতাবুল ফাজাইল কোরআন অধ্যায় নম্বর তিরিশ হাদিস নম্বর পাঁচশো তেত্রিশ নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন সুরা ইকলাস পবিত্র কোরআনের তিন ভাগের এক ভাগের